হুমায়দ ইবনু আব্দুর রহমান রহমতুল্লাহ আলাহি হতে বর্ণিত তিনি মুয়াবিয়া ইবনু আবু সুফিয়ান রদিল্লাহ তাল্লাহকে বলতে শুনেছেন যে তার হজ পালনের বছর মিম্বরে নববীতে উপবিষ্ট অবস্থায় তার দেহরক্ষীদের কাজ হতে মহিলাদের একগুচ্ছ চুল নিজ হাতে নিয়ে তিনি বললেন যে হে মিনাবাসী কোথায় তোমাদের আলিম সমাজ আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে এরকম পরচুলা ব্যবহার হতে নিষেধ করতে শুনেছি তিনি বলেছেন বানি ইসরায়েল তখনই ধ্বংস হয় যখন তাদের মহিলাগণ এ ধরনের পরচুলা ব্যবহার করতে শুরু করে